نحمده ونصلي على رسوله الكريم قال تعالى فإذا فرغت فانصب وإلى ربك فارغب রসুল সাল্লাহ আলহিহাসাল্লামকে আল্লাহ তালা দিনের বিশাল ব্যস্ততার পরে কিছু সময় অবসর হয়ে আল্লাহর জন্য নির্জনে মনোনিবেশ করার নির্দেশ দিচ্ছেন ফাইদা ফারাগতা ফাংসব যখন আপনি দীর্ঘ ব্যস্ততা থেকে অবসর হলেন ফাংসব আল্লাহর দিকে আপনি কষ্টের মাধ্যমে ধাবিত হন ফাংসব এর মূল মাদ্দা হলো নাসব অর্থ হলো ক্লান্তি কষ্ট অর্থাৎ নির্জনে আল্লাহর জন্য এমনভাবে মনোনিবেশ করেন যে শরীরের উপর কিছু কষ্ট হয় এটা রসুসাল্লাহ আলহি আসাল্লাম নবতের পূর্বে ছয় মাস যাবৎ গাড়ি হেরার মধ্যে এর অনুশীলন পরিপূর্ণই করেছেন পরবর্তীতে রসসল্লাহ আলহিসাল্লামের বাস্তব স্বাভাবিক আমলগুলোই তো এমন ছিল যে আমাদের একেবারে নির্জনে পূর্ণ মনোনিবেশের সাথে আল্লাহর দিকে ধ্যান করলে যতটুকু না হয় এর চেয়ে অনেক উন্নত এই জন্য আল্লাহর সাথে সম্পর্কটাকে গভীর করার জন্য এই একান্তে আলাপচারিতা মোনাজাত এই মনোনিবেশ এটা একটা সহজ উপায় এখানে আল্লাহর কাছে বন্দা নিজের অভাব অভিযোগ নিবেদন করবে এবং নিজের অপরাধগুলোকে খেয়াল করে আল্লাহর সামনে লজ্জিত হবে আর তোবার প্রকৃতিটা হলো আল্লাহর সামনে অনুতপ্ত হওয়া আর এই অনুতাপটা আসে কখন যখন একজন নিজের অপরাধের প্রতি তার দৃষ্টি যায় এবং এই অপরাধের অপরাধের জঘন্যতাটা তাকে নাড়া দেয় এই জন্য নিজের দুস্ত্রুটি নিজের অপরাধ নিজের গুণা এইগুলির প্রতি গভীরভাবে দৃষ্টি দেওয়া দিনের একটা সময় হলেও এটা ধীরে ধীরে ধীরে ধীরে গুণার পরিমাণকে কমিয়ে দেয় আর বেখবর হইয়া উদাসীন হইয়া গতানুগতিকভাবে চলতে থাকলে দেখা যায় যে নিজের ত্রুটিগুলি দীর্ঘদিনেও সংশোধন হয় না কলুর বলদের মতো যেখানে আছে সেখানেই থেকে যায় এই জন্য আমাদেরও উচিত আমাদের কার্যক্রমের মধ্যে নিজের মহাসাবার প্রতি খেয়াল দেওয়া হাদিসেও এসেছে হাসিবো কবলা হা হাসাবো যে নিজের হিসাব নিজে নাও তোমার হিসাব অন্যে নেওয়ার পূর্বে নিজের হিসাব যদি কেউ নেয় নিজে নিয়ে নেয় তাইলে অন্যের সামনে হিসাব দেওয়ার সময় তার জন্য বিষয়টা অনেকটাই সহজ হয়ে যাবে কারণ বড় বড় ধরনের ভুলগুলো তার সামনে ধরা পড়ে যাবে সেই মারাত্মক ধরনের ভুল থেকে বেঁচে যাবে সহজেই সতর্ক হয়ে চলবে তো অসতর্কতা গাফলত আসলে এটা সব ধরনের এই ধ্বংসের মূল যাদেরকে আল্লাহ রবুল আলমিন আজাবে নিপতিত করেন এদের আজাবের মধ্যে পতিত হওয়ার একটা কারণ আল্লাহ তালা এটা উল্লেখ করছেন যে তারা কিসের মধ্যে ছিল গফলতের মধ্যে ছিল ইল্লা ওহম গাফিলুন যে যাদেরকে আল্লাহ তালা আজাব দিয়েছেন তারা কি ছিল গাফেল ছিল তো গাফলতের বিপরীতটাই হল সেই বাসিরত মহাসাবা নিজেকে হিসাব করে চলা এর দ্বারা ধীরে ধীরে নিজের ভ্রান্তিগুলি দূর হবে যদি নিজের ভ্রান্তিগুলি নিজের ভুলগুলি নিজের ত্রুটিগুলি বদ অভ্যাসগুলো এগুলির একটা লিস্ট আমরা করে নিতে পারি আর একটা প্রতিজ্ঞা করি যে এগুলিকে আমরা ছেড়ে দিব তাহলে দেখা যাবে একদিনে সবগুলো না ছাড়া হলেও ধীরে ধীরে এগুলিকে ছাড়া সহজ হয়ে যাচ্ছে আর যদি হিসাবের ভিতরেই এগুলো না থাকে তাহলে এগুলির সাথে আরও দিন দিন দিন দিন সংযুক্ত হতে থাকবে তো ভুলের ফিরিস্তি লম্বা হয়ে যাবে এই জন্য নিজের ভুলগুলিকে শুধরাইয়া নেওয়ার এবং নিজেকে পরিপূর বিশুদ্ধ বানানোর জন্য মানে অন্যতম একটা উপায় হলো নির্জনে কিছু সময় আল্লাহর দিকে মনোনিবেশ করে নিজের ভুল ত্রুটিগুলিকে খেয়াল করা এবং এগুলির ব্যাপারে অনুতপ্ত হয়ে ভবিষ্যতে এগুলির থেকে বিরত থাকার সংকল্প নিয়ে ওঠা প্রতিটা দিন যেন প্রতিটা মজলির যেন আমাদের এই সংকল্পের মাধ্যমে হয় নতুন একটা ঘরে আমি আজ প্রবেশ করলাম যেখানে সেই অপরাধগুলো আর জায়গা পাবে না তেমন একটা সংকল্প নিয়ে যদি ইনশাআল্লাহ সামনে বাড়া যায় আশা করি আমাদের নিজেদের সংশোধন হয়ে যাওয়া সহজ হবে আলী রাজিউল্লাহ তালানহর এক মাকুলা আবসারুন নাস মান নাজারা ইলা আইবিহি ও কলা আন জুনু আনিদ জুনুব সবচেয়ে বিচক্ষণ ব্যক্তি হল যে নিজের দুস্ত্রুটিগুলো ত্রুটিগুলো দেখে এবং গুনাহ থেকে বিরত থাকে বুদ্ধিমান আমরা কাকে মনে করি তে আলী রাজিয়াল্লাহ তালানহ যাকে রসদ সাল্লাহ ইসলাম হেকমতের দরওয়াজা বলে বলেছেন সে আলী রাজিয়াল্লাহ তালান বলতেছেন যে সবচেয়ে বিচক্ষণ এবং বুদ্ধিমান দূরদর্শী হলো যে নিজের দুস্ত্রুটিগুলি দেখে আর নিজের দুষ্ট্রুটিগুলি দেখার অবসম্ভবী পরিণতি হলো যে সে আল্লাহ নাফরমানি থেকে কী করবে বেঁচে থাকবে কারণ দোষ দেখা দিলে এটাকে অপসারণ করার একটা কি আসবে চিন্তা আসবে আর যে নিজের দোষ না দেখে তার সামনে খালি মানুষের দোষ ভেসে ওঠে তখন সে গিবত শিকায়াত বিভিন্ন ধরনের এই অন্যের প্রতি কুধারণা এইগুলির মধ্যে লিপ্ত হয়ে যায় আর নিজের এই বিষয়গুলির প্রতি যার দৃষ্টি এসে যায় তখন মানুষের এই সমস্ত দিশ বস্তু থেকে তার নজর সরে যায় তখন তার থেকে গিবত শিকায়ত হাসাদ অন্য কুধারণা এইগুলো দূরে সরে যায় তা আল্লাহ তালা আমাদেরকে শরীয়তের এই সীমারেখাগুলো মেনে চলার তৌফিক দেন